যদি ধরার বুকে বন্ধু তোমার না থাকে কোনো ঘর যদি আপন বলে কেউ না থাকে হয়ে যায় সবে পর যদি সীমাহীন এক দুঃখ তব থাকে ভাগ্যে লেখা যদি জীবন পথে কখনো তুমি না পাও সুখের দেখা তবুও তুমি করিও সবর হইও না পেরেশান আল্লাতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান আল্লাতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান এপারে না হোক ওপারে বন্ধু পাবে তার প্রতিদান আল্লাতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান আল্লাতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান না থাক তব বস্ত্র অন্ন না থাক ভিটে মাটি দুঃসহ হোক জীবন তবু ইমান রেখো খাটি পুণ্য পথে যাও এগিয়ে পাপ করো বর্জন গভীর রাতে মোনা যাতে ভেজাও দু নয়ন বেশি দূরে নয় যেদিন হবে দুঃখের অবসান হরে মুসলমান হয় না পেরেশান হরে মুসলমান যদি কখনো দিনের জন্য রক্ত দিতে হয় যদি কখনো দিনের জন্য রক্ত দিতে হয় বীরের মতো এগিয়ে এসো পেও না কো তুমি ভয় যেতে হয় যদি কারাগারে কিবা হয়ে যায় যদি ফাঁসি চিৎকার করে বলিও আমি আল্লাহকে ভালোবাসি জান্নাতের ওই হুর পরি তবে করবে আহ্বান ওরে সলমান হো না পেরেশান ওরে সলমান যদি ধরার বুকে বন্ধু তোমার না থাকে কোনো ঘর যদি আপন বলে কেউ না থাকে হয়ে যায় সবে প যদি সীমাহীন এক দুঃখ তব থাকে ভাগ্যে লেখা যদি জীবন পথে কখনো তুমি না পাও সুখের দেখা তবুও তুমি করিও সবর হইও না পেরেশান আল্লাতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান আল্লাতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান এপারে না হোক ওপারে বন্ধু পাবে তার প্রতিদান আল্লাতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান আল্লাতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান আল্লাতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান আল্লাতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান ও মুসলমান